নীতি থাকবে প্রথম যে মূলনীতিটি আমরা আলোচনা করব এখানে ধারাবাহিক নয়টি মূলনীতি আমরা আলোচনা করব তার মাঝে ইসলামিক পার্সোনালিটি ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করতে হলে যে মূলনীতিগুলো অবশ্য পালনীয় আপনি নিশ্চয়ই এগুলো নোট ডাউন করে রাখবেন প্রথমত হচ্ছে যে আলবিনা উল আকাদি লিতফলি অর্থাৎ শিশুর মাঝে আকিদাগত আকিদাগত আকিদাগত ভিত্তি তার মাঝে তৈরি করে দেয়া শিশুর আকিদাগত ভিত্তি তার মাঝে তৈরি করে দেয়া অর্থাৎ সহি আকিদা তাকে শিক্ষা দেয়া দুই নম্বর হচ্ছে আল্লাহ বিনা আল্লাহ আবাদি অর্থাৎ তার মধ্যে ইবাদতের একটি ভিত্তি তৈরি করে দেয়া তিন নম্বর হচ্ছে আল বিনা আল ইজতিমাই সামাজিক একটি ভিত্তি তৈরি করে দেয়া চার নম্বর হচ্ছে আলবিনা আল আখলাকি নৈতিকতার ভিত্তি তার মাঝে তৈরি করে দেয়া পাঁচ নম্বর হচ্ছে আলবিনা আল আতিফি অর্থাৎ আন্তরিকতা ভালোবাসা হৃদ্যতা প্রেম প্রীতি এইরকম একটি ইমোশনাল একটা একটা বন্ডিং একটা ইমোশনাল নথিং তার মধ্যে তৈরি করে দেয়া ছয় নম্বর হচ্ছে আলবিনা আল ইলমি অর্থাৎ বুদ্ধিগত জ্ঞানগত একটি ভিত্তি তার মাঝে তৈরি করে দেয়া আলবিনা আল জিসমি শারীরিক ভিত্তি তৈরি করে দেয়া শারীরিক অবকাঠামো এবং আলবিনা সেহি তার স্বাস্থ্যগত একটি চমৎকার ভিত্তি অবকাঠামো স্বাস্থ্যগত একটি চমৎকার অবস্থা তার মাঝে তৈরি করে দেয় এবং সর্বশেষ হচ্ছে তাহাদিবুদ্দাফে আল জিসমি অর্থাৎ তার শারীরিক যে সকল প্রতিবন্ধকতাগুলো থাকবে এগুলোকে দূর করে দেওয়ার ব্যবস্থা করা তো এখানে আমরা যেই বিষয়গুলো তার মাঝে দেখতে চাই সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যেমন শিশুর কিন্তু এমন কিছু থাকে যে তার শারীরিক কিছু আকর্ষণ বিকর্ষণ থাকে একজন শিশুর সে ছেলে হোক বা মেয়ে হোক এই যে তাকে আমরা যেটাকে জেন্ডার এডুকেশন বলি এইরকম বিপরীত লিঙ্গের প্রতি তার আচরণ কি হবে সেই বিষয়টিও কিন্তু ছোট থেকে তার মাঝে এমন একটা অনুভূতি তৈরি করে দেয় তাহলে আমরা নয়টি মূল নীতিকে সামনে রেখে আলোচনা করব নয়টি মৌলিক দিক নয়টি মৌলিক পয়েন্ট প্রথম পয়েন্টটি আমরা আজকের আলোচনার বিষয় যেখানে আমরা আলোচনা করব আলবিনা উল আকাদিল তৈফলি অর্থাৎ শিশুর আকিদাগত ভিত্তি সহি আকিদার একটা ভিত্তি তার মাঝে তৈরি করে দেয়া এ বিষয়ে আমরা বিস্তারিত পরে বলছি এই সকল আলোচনার মূল ভিত্তি হচ্ছে আমাদের রাসুল্লাহ সাল্লাম শেহাদিসটি যেটা ইমাম বখারি রহমাউল্লাহ তার সহিতে উল্লেখ করেছেন ইমাম বখারি আবহরাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসে বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন মামিন মাউলুদ্দিন ইউলাদু ইল্লা ইউলাদু আলাল ফিতরা যে প্রত্যেকটি মানব সন্তান সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে ফিতরাত মানে হচ্ছে ইসলামের উপর জন্মগ্রহণ করে ফা আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি তার পিতা মাতা পরবর্তী তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা তাকে অগ্নিপূজক বানায় কেমা তিজুল বাহিমাতু বাহিমাতান জামা যেমন আমরা দেখি যে একটা একটা প্রাণী একটা চতুষ্পদ প্রাণী সে আসলে একটা ভালো প্রাণী জন্ম দেয় তার যে জন্ম দেয় যে শাবক বা যে বাচ্চা জন্ম দেয় পরিপূর্ণ অবয়ব বিশিষ্ট হাল তো নাফি হামিন জাদা সেখানে কিন্তু আমরা কান কাটা লেজ কাটা শিং কাটা এরকম কাউকে দেখি না কিন্তু পরবর্তীতে মানুষ সেটিকে কান কাটে ল্যাজ কাটে চামড়া কাটে এরকম বিভিন্ন ধরনের আকৃতি তাকে প্রদান করে তাকে বিভিন্ন ধরনের তার মধ্যে বিভিন্ন ধরনের সিমটম সিম্বল ইত্যাদি তৈরি করে এরপর আবুরাদি আল্লাহ তালা আনহু এই কথা বলেই তারপরে তিনি বললেন যে ইকরা উকাউর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদিল লি খালকিল্লা যালিকা আদ-দীনুল কাইয়্যিম সূরা আর-রুমের 30 তম আয়াতটি তিনি তেলাওয়াত করে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর ফিতরা ইসলাম যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এর আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই কেউ কোনো পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করার সুযোগ ক্ষমতা বা অনুমোদন আল্লাহ সব কাউকে দেননি এটি হচ্ছে সরল সঠিক পরিপূর্ণ পথ তাহলে আমরা দেখছি যে একজন সন্তান মানব সন্তান সে কিন্তু সহি আকিদা সহি এবাদাতের অনুভূতি এবং সামাজিক একটি একটি বন্ধন এর পরিবেশ নিয়ে তার জন্ম হয় তার একটা নৈতিকতা মৌলিকতা একটা মূল্যবোধ এর উপর তার জন্ম হয় তার জন্ম হয় এক ধরনের ভালোবাসা প্রেমময় একটি পরিবেশ নিয়ে একটা ভিত্তি নিয়ে তার একটা জ্ঞান অর্জনের একটা যোগ্যতা নিয়ে তার তৈরি হয় তার শারীরিক একটি সুস্থতা নিয়ে তৈরি হয় জন্ম হয় এবং তার জন্ম হয় সুস্থ একটি অব সুন্দর অবকাঠামো এবং তার জন্ম হয় যে বিপরীত লিঙ্গের প্রতি এক ধরনের শ্রদ্ধা বা অনুভূতি নিয়ে তার জন্ম হয় কিন্তু পরবর্তীতে সমাজ অথবা আমরা যে পরিবেশ তাকে প্রদান করি যে শিক্ষা তাকে প্রদান করি এর কারণে তার মধ্যে পরিবর্তন ঘটে আমরা এই বিষয়টিকে আমরা দেখি যে শিশুর মধ্যে যদি আমরা ইসলামিক ব্যক্তিত্ব গঠন করতে চাই তাহলে আমাদেরকে মূল ভিত্তিগুলো তার মাঝে তৈরি করে দিতে হবে কারণ যদি কোন মূল ভিত্তি না থাকে যেমন আপনি যদি কোনো বিল্ডিং তৈরি করতে চান তাহলে সেটা একটা ফাউন্ডেশন লাগে যদি ফাউন্ডেশন না থাকে তাহলে আপনি কোনো বিল্ডিং বা স্ট্রাকচার সেখানে তৈরি করতে পারেন না সেটা ইমিডিয়েটলি কোলাপস করার একটা সম্ভাবনা থাকে যদি আপনি সামনে বেরোতে যান এই জন্যে শিশুদের মাঝে তারা যখন শিশু বা লোকালি তাদের মাঝে এই ভিত্তিগুলো তৈরি করে দিতে হয় আমরা দেখি যে এই যে বাল্যকাল বা শিশুকাল এটি কিন্তু একটা লম্বা বিশাল বড় একটা লম্বা সময় একটা প্রলম্বিত সময় এই সময়ে আমরা তাকে যে মূল্যবোধ প্রদান করব আমরা তাকে যে অনুভূতি যে শিক্ষা তাকে প্রদান করব আমরা তাকে যে দৃষ্টিভঙ্গি প্রদান করব যে ভবিষ্যৎ তাকে আমরা দেখাবো যে ভবিষ্যতের স্বপ্ন তাকে আমরা দেব সেটি মূলত তার মাঝে প্রথিত থাকবে গ্রথিত থাকবে এটি তার মাঝে জাগরিক জাগরুক থাকবে এটি তাকে পরবর্তীতে সামনে এগিয়ে চলে এগিয়ে যাওয়ার জন্য রসদ বা সম্বার তাকে প্রদান করবে এই জন্য ইবনে সিনা রাহেমউল্লাহ থেকে দেখি তার আসিয়াসা গ্রন্থে তিনি বাবু সিয়াসা তুর রাজুলি ওয়ালাদাহু যে একজন একজন একজন পিতা তার সন্তানকে লালন পালনের ক্ষেত্রে কোন কোন কোন নীতিমালা তিনি গ্রহণ করবেন সেই ক্ষেত্রে তিনি বলেন সেই জায়গায় তিনি লম্বা একটি আলোচনা করে বলেন যে ফাইদা ফাতামা ইয়াবেদা উবিতা যখন শিশু সন্তান দুধ পান করা বন্ধ করে দেয় তখনই পিতা মাতা তাকে আদব শিষ্টাচার এগুলো শিক্ষা দেওয়া শুরু করবে ওর ইয়াউদতি আখলাকহি এবং তার চরিত্র গঠনের কাজ তিনি করবেন কবলা আন্তঃজুমা আলহিল আখলাকুল্লাহ ইমা তার উপর বদ চরিত্রগুলো বদ অভ্যাসগুলো তার মাঝে প্রভাব বিস্তার করার পূর্বেই তার মাঝে তার মধ্যে এই শক্তিগুলো এই অনুভূতিগুলো এই এই যে মূল্যবোধগুলো তার মধ্যে তৈরি করে দেওয়া দরকার তাহলে আমরা প্রথম যে বিষয়টি বললাম তা হচ্ছে আলবেনা আল্লাহ আকাদি অর্থাৎ তার মধ্যে যে ফেইথ বাউন্ডিং তার মধ্যে তৈরি করা দেয়া ফেইথের যে বন্ড এটা তৈরি করে দেওয়া বিশ্বাসের যে মূল ভিত্তি বিশ্বাসের যে যে আপনার শক্তি বিশ্বাসের যে ভিত্তি এটি তার মাঝে তৈরি করে দেয় বিশ্বাসের ভিত্তিগুলো আমরা তৈরি করব মূলত পাঁচটি মূলনীতির আলোকে পাঁচটি মূলনীতির মধ্যে প্রথম যে মূলনীতি হচ্ছে তালকিন তৈফলি ক্যালিমাত তাহিদ যে শিশুকে ক্যালিমাত তাহিদ ইহ ওয়াহদাহুল্লাহ রসুল্লাহ এটি তাকে শিক্ষা দেয়া দু নম্বর হচ্ছে তাকে শিক্ষা দেয় হব্বুল্লাহি তালা ও মোরাকাবাতুহু ওয়াল ইস্তেআনাতুবিহি ওয়াল ইমানুবিল কদ ওয়াল কাদার যে শিশুর মাঝে আল্লাহ সুবহানুয়াত আলার ভালোবাসা তৈরি করে দেয়া আল্লাহ সুবহানুয়াত আলা যে প্রতি মুহূর্তে তাকে দেখছেন এই অনুভূতি তার মাঝে তৈরি করে দেয়া আল্লাহ সুবহানুতার কাছেই চাইতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে ইমান আল্লাহর পক্ষ থেকে ভাগ্য ঘর ভাগ্যের ভালো বা মন্দ ঘটে এটি বিশ্বাস করা এই অনুভূতি কিন্তু শিশুর মাঝে শিশুকাল থেকে তৈরি করে দিতে হবে তিন নম্বর যেটি যেটি হচ্ছে ও আল উবাইতিহি আল আতহার ও সোহাবাতুহ আল কেরাম যে রাসুসলামকে ভালোবাসা তার আহলে বাইদকে ভালোবাসা এবং সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালাহম আজমাইনদেরকে ভালোবাসা এই ভালোবাসার অনুভূতি ভিত্তি তার মাঝে তৈরি করে দিতে হবে এবং চতুর্থ হচ্ছে হচ্ছে আলিম তুইফিল আল কোরআন আনুল ক্যারিম তাই কোরআন আনুল ক্যারিম শিক্ষা দিতে হবে পঞ্চমত হচ্ছে তার বিয়াত সুবাত আল আকিদাতি ওত্তাদ মিন আজলিহা যে ইমান এবং আকিদার উপর দৃঢ় থাকা প্রতিষ্ঠিত থাকা একেবারে দা সাবেত কদম থাকা দায়েম কায়েম থাকা এটা তাকে শিক্ষা দিতে হবে এবং এর কারণে প্রয়োজনে তাকে যত কোরবানি করতে হয় সব কোরবানি করার মতো যাতে সে প্রস্তুত থাকে এরকম একটা অনুভূতি তাকে দিতে হবে তাহলে আমরা যেটা বললাম যে তার মাঝে যদি সহি আকিদার ভিত্তি ফাউন্ডেশন তৈরি করতে হয় তাহলে পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে আমাদেরকে কাজটি করতে হবে প্রথমত হচ্ছে যে তাকে ক্যালিমেতুর শিক্ষা দিতে হবে দু নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা তাকে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে তাকে যে আল্লাহ সুবহানুয়াতালা তাকে প্রতি মুহূর্তে দেখছেন এবং আল্লাহ সুবহানুয়াতার কাছেই চাইতে হবে যা কিছুই ঘটুক না কেন তা আল্লাহর পক্ষ থেকে ঘটে তাকে রসুল ইসলামের ভালোবাসা সাহাবাই কেরাম এবং আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিতে হবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে যে আকিদা সে শিখেছে তার উপরেই প্রতিষ্ঠিত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 দরকার যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন তা তোমার রব বনি আদম থেকে আদম সম্প্রদায় থেকে তিনি আদম সম্প্রদায়ের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে তিনি বের করলেন এবং তিনি তাদেরকে এই কথার উপর তাদের নিজেদেরকে সাক্ষী রাখলেন যে আমি কি তোমাদের রব নই তখন আমরা সমস্যার সে কথা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব যাতে আল্লাহ সুবাহানতাল এই সাক্ষ্য আমাদের কাছ থেকে নিয়েছেন যাতে আমরা আন্তাকুল ইয়মাল কেয়ামত ইন্নাকুন্না আনহাদা ফেলেন যাতে কেয়ামতের দিন আমরা না বলতে পারি যে আমরা তো এটা জানতাম না যে আমরা অজ্ঞ ছিলাম আমরা মূর্খ ছিলাম কেউ আমাদেরকে তথ্য ইনফরমেশন দেয়নি আও তাকুল অথবা যে তোমরা এ কথা না বলো যে ইন্নামা আশরাকা বা উনামিন কাবলো আমাদের পূর্বপুরুষরা আমাদের পিতামাতা আমাদের দাদা দাদি নানা নানি তারা মূলত সেরেক করেছে আমরা তো অকুন্না জোরাইয়াতাম বাদিম আমরা পরবর্তী তাদের সন্তান তাদেরকে দেখে দেখে আমরা বড় হয়েছি তাদের কাছ থেকে আমরা শিখেছি হতে আমাদের কি আফাত্তুহলিগুনা বিমা ফায়াল মুফতলুন এই বাতিল পন্থীরা এই এই পথভ্রষ্টরা তারা যে কাজ করেছিল অর্থাৎ পিতা মাতাদেরকে বা দাদা দাদিদেরকে পূর্বপুরুষদেরকে লক্ষ্য করে বলবে এরা যে অপকর্ম করেছিল তার কারণে কি আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে শাস্তি প্রদান করবেন আল্লাহ হান তখন বলবেন যে না তোমরা তাদেরকে অনুসরণ করেছো সেই কথাটি ঠিক নয় তোমরা তোমাদেরকে তো আমি বিবেক প্রদান করেছি বুদ্ধি প্রদান করেছি জ্ঞান প্রদান করেছি সেখানে আমার অসংখ্য আয়াত ছিল আল্লাহ সুখানে বলেছেন ওয়াকাদালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লাআল্লাহুম জীবন এভাবেই আমি আমার বিষয়গুলো সাইন সিম্পটম ভার্স ভার্স এগুলো বর্ণনা করি যাতে তারা ফিরে আসে আমার প্রতি আমার দিনের প্রতি এখানে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানুয়াতাল কিন্তু এমন একটি ভিত্তি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন অতএব আমরা এই পাঁচটি মূলনীতির আলোকে এই বিষয়টি শেখার চেষ্টা করব ইমাম গাজালি রহমুল্লাহ শিশুকে আকিদা শিক্ষা দেওয়ার গুরুত্ব কি এই ব্যাপারে তিনি খুবই চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন এ আলাম মায় দেখার না হুফিত্তার জমাতিল আকিদা আমরা আকিদার ক্ষেত্রে যে কথা বলেছি সেটি তোমাদের জেনে রাখা দরকার যে এমবাগি আই ইলা সবি আতিহি যে শিশুর প্রথম বেড়ে ওঠার সময় তাকে মূলত এই আকিদার বিষয়গুলো তাকে শিক্ষা দিতে হবে হবে লিয়াহফাজু হেফজান যাতে সে এটা খুব ভালো করে শিখে নেয় সুম্মা তাহলে যখন সে ভবিষ্যতে বড় হবে তখন ধীরে ধীরে ধীরে ধীরে তার কাছে এগুলোর অর্থ পরিস্ফুট হবে এগুলো তখন তার কাছে স্পষ্ট হয়ে যাবে এগুলো অনুসারে তখন সে তার পরবর্তী তার জীবনকে গঠন করবে ফা ইফতিদাহু আল হেফজু তাহলে তার প্রথম কাজ হচ্ছে তাকে শেখানো তাকে মুখস্থ করানো মোহাম্মদ মাহমদ রাসুল্লাহ এরকম কথাগুলো তাকে প্রথমে শেখানো মুখস্থ করানো দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি সুম্মাল ফাহমু তারপরে সে এটা বুঝবে যখন সে বড় হবে সুম্মাল এতেকাদু তারপরে সেটি বুঝবে তারপরে সে এর প্রতি ইমান আনবে ওয়াল ইতকানু সুদৃঢ় ইমান আনবে ও তসদিক বিহি এবং এগুলোকে সত্যায়ন করবে সে তার কাজে কর্মে তিনি বলছেন যে আমরা যদি শিশুদেরকে ছোট কালে এটা শিক্ষা দেই তাহলে এটা আল্লাহ সুবহানাহু তার মনে এতটা গ্রথিত প্রথিত রাখবেন তার অনুগ্রহের মাধ্যমে যে পরবর্তী এটার কোন দলিল সে প্রথমে চায় না ছোট অবস্থা আল্লাহ সেফাহন হতে তাকে এমন একটি এটি আমাদের জন্য আল্লাহ রহমত যে আমাদের ছোট শিশুদের বয়সে বা শিশুদের আমাদের শিশুদেরকে কোনো কথা বললে তারা সেটা গ্রহণ করে না তার জন্য তারা কোনো দলিল খোঁজে না আমি এবং আপনি যে জন্য কোনো দলিল খুঁজি অতএব আমাদেরকে শিশুদেরকে যদি দিন বা সহি আকিদা দিতে হবে তাহলে ছোটকালে তাদেরকে সহি আকিদা দিতে হবে এবং এই জন্যে তিনি তিনি তার এই বক্তব্যগুলো বলার পর ইমাম গাজাল রহমুল্লাহ এই কথা বলার পর তিনি বললেন ওয়ালাই সত্তরিকুফি তাকুবিয়তিহি ও ইসবাতিহি কালাম যে শিশুকে ছোট থেকেই তাকে বিতর্ক শিক্ষা দেয়া তাকে বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক শিক্ষা দেয়া এটি কোনো কাজের কাজ নয় বাল ইয়াস্তাগিলুবিতিলাওয়াতিল কোরআন ও তাফসিরি বরং তাকে আমাদের ছোটকালেই তাকে আকিদা শিক্ষা দেওয়া দরকার তাকে কোরআন শিক্ষা দেওয়া দরকার কোরআন তাফসির শিক্ষা দেওয়া দেওয়া দরকার ওয়াকেরা আতিল হাদিস ওয়া মাআনিহি হাদিস শিক্ষা দেওয়া দরকার হাদিসের অর্থ শিক্ষা দেওয়া দরকার ওয়া ইয়াস্তাগিলু বিওয়াজাইফিল ইবাদাত এবং তাকে ইবাদতের বিভিন্ন দিকগুলো ইবাদতের বিভিন্ন বিভিন্ন কাজগুলো নিয়ে তাকে শিক্ষা বা প্রশিক্ষণ প্রদান করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি আদম সন্তানকে এইরকম একটি ভিত্তি দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং এই দূরে সরিয়ে নিয়ে যাওয়ার দুটো কারণ একটি কারণ হচ্ছে আমরা ছোটকালে তাদেরকে আকিদা বা সহি আকিদা তাকে শিক্ষা প্রদান করিনি দু নম্বর হচ্ছে যখন তারা বড় হয়েছে তখন তারা শয়তানদের মানুষ শয়তান অথবা জিন শয়তানদের সংস্পর্শে তারা চলে গিয়েছে রসুল্লাহ সাল আলী আসলাম বলেন হাদিসে কুৎসিতে আল্লাহ সুবাহানুমতাল্লাহ বলেছেন ইমাম মুসলিম রাহমুল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন যে আল্লাহ সুবাহান বলেন ইন্নি খালাক্তু ইবাদি হুনাফা আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি ফাজা আথমুসায়া শায়াতিন তখন শয়তান তাদের কাছে আসে ফাইজতালাতহুম তখন তাদেরকে তাদের দিন থেকে সে বিচ্ছুত করে দেয় অহাররামতু আলাইহিম মা ওয়াহাররামাত আলাইহিম মা আহলালতু আর তাদের যেন হারাম করে যা আমি তাদের যেন হালাল করেছি এভাবে শয়তান তাদেরকে ধ্বংস করে দেয় তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এই জন্য আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব যে কোরআনে আল্লাহ সুবাহানুদের সকল নবী রাসুলদেরকে তিনি দেখিয়েছেন যে নবী রাসুলরা তাদের সন্তানদেরকে ছোট অবস্থায় সোনালী শিশুদেরকে বা শিশু সন্তানদেরকে তারা নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবাহানুমাত আলা সম্পর্কে বা সহি আকিদা সম্পর্কে দেখুন আল্লাহ সুবহানতলা বলছেন ইব্রাহিম তুমুতুন্না ইল্লা আয়াত যে ইব্রাহিম তার সন্তান ইয়াকুব এবং অন্য জায়গায় অন্য সন্তানদের কথা বলা হয়েছে সেখানে ইয়াকুব এবং ইসহাকের কথা বলা হয়েছে সেখানে ইসমাইল আলাই কথা বলা হয়েছে যে আল্লাহ তোমাদের জন্য দিনকে ইসলামকে তোমাদের জন্য নির্বাচন করেছেন অতএব তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো কেননা লোকমান আলহি সাল্লাতুসলাম তার সন্তানকে তিনি তার শিশু সন্তানকে তিনি ওসিয়ত করেছেন তিনি তার আকিদা এভাবে পরিশুদ্ধ করে দিয়েছেন ছোটকালে ইয়া বোনাইয়া ইন্নাকা ইনতাকু ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতি মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ যে সন্তান তুমি যদি মনে রেখো তুমি যদি এই ছোট্ট একটি সরিষার দানা বা সরিষার বীজের চেয়েও অনেক ছোট অনেক বিন্দু পরিমাণ হও তারপরে যদি তোমাকে কোনো একটা বিশাল মরুভূমিতে অথবা আকাশে গুলোর মধ্যে কোথাও অথবা জমিনের কোথাও যদি তোমাকে ফেলে রাখা হয় তাহলে তোমার মনে রাখা দরকার তুমি সামান্য একটা বিন্দু হলেও আল্লাহ সুবহানুয়া তারা তোমাকে উত্থিত করবেন এবং তোমাকে বিচারের মুখোমুখি করবেন এখান থেকে আমরা দেখি যে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে যে তাদেরকে আকিদা শিক্ষা দেয়া দু নম্বর দায়িত্ব হচ্ছে তাদেরকে কোরআন শিক্ষা দেয়া এবং এই জন্যই দেখুন আল্লাহ সুবহান ওয়াতালা কোরআন সবচেয়ে ছোট ছোট সুরাগুলো যেমন সুরা এখলা সবচেয়ে ছোট সুরা সেখানে আল্লাহ সুবহান ওয়াতালা আকিদার কথা উল্লেখ করেছেন সেখানে এই রাসুল্লাহাম শিশুদেরকে ছোট ছোট সুরাগুলো তিনি শিক্ষা দিতেন এর মাধ্যমে বোঝা যায় যে রাসুল্লাহাম তাদেরকে ইমানের প্রতি তিনি আহ্বান করতেন এবং আমরা দেখি রাসুলাম ছোট ছোট শিশুদেরকেও তিনি ইমানের প্রতি আহ্বান করেছেন আলী রাদি আল্লাহ তালানহুকে একই ইহুদি বালকের কথা আমরা এর আগে আলোচনা করেছিলাম ইহুদি বালক যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে রাসুসলাম দেখতে যান এবং তাকে তিনি দিনের প্রতি ইসলামের প্রতি আহ্বান করেন সে তখন ইসলাম হয়ে ইসলাম গ্রহণ করে ওমরাদি আল্লাহ তালাহু শিশুদের কাছে দিয়ে গেলেই সে ইহুদি শিশু হোক খ্রিস্টান শিশু হোক অগ্নিপ্রযুক্ত শিশু হোক তিনি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করতেন ওমরাদি আল্লাহ তালাহু তিনি যখন অন্য কোনো জাতিদের সাথে চুক্তি করতেন তখন তাদের সাথে তিনি এই সত্যি চুক্তি করতেন যে ওয়ালা ইউনাসেরুল আবনা আজে তারা তাদের সন্তানদেরকে কখনোই তারা খ্রিস্টান বানাবে না অতএব প্রিয় দর্শক শিশুদেরকে দিন শিক্ষা দেয়া তাদের সহি আকিদা শিক্ষা দেওয়ার এই যে পদ্ধতি এটি আমরা কোরআন এবং সুন্নায় এর মূল ভিত্তি আমরা খুঁজে পাই আল্লাহ সুবাহানুতাল আমাদের শিশুদেরকে প্রথমেই আকিদা শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন এ কথা বলে আজকে আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আকিদার যে পাঁচটি মূলনীতির কথা বলেছি মূলনীতির আলোকে আমাদেরকে আকিদা শিক্ষা দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু